জং ব্রহ্ম বরুণেন্দুদমরুত স্থূনবন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গপদক্রমোপনিষদৈ গায়ন্তি যম সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশন্তি যম যোগিনা যস্যন্তং ন বিদুঃ সুরা দেবায় তস্মৈ নমঃ শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন যে বস্তুটাকে আমরা চোখে দেখতে পাই না যে বস্তুটাকে আমরা কোনো ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করে উঠতে পারি না যে বস্তুটাকে আমরা আমাদের বুদ্ধি মনের দ্বারা বুঝতে পারি না সেরকম একটা বস্তু যেটাকে বলা হয়েছে পরাৎপর অখিলেশ্বর স্বয়ং ভগবান সেই বস্তুটাকে জানতে গেলে আমার ঐকান্তিকভাবে তার চরণে নতি স্বীকার করে কেবল চোখের জল ফেলা ছাড়া আর উপায় নেই কেবল দু হাত তুলে দিয়ে একটাই কথা বলতে হয় যদি আপনি আমাকে নিজের স্বরূপ বুঝিয়ে দেন তাহলে আমি বুঝতে পারবো নালে কোনো মতেই আমি জানতে পারবো না যে সম্বন্ধে চতুশ্লোকী ভাগবতের ব্যাখ্যা হয়েছিল যারা শুনেছেন সেখানে পিতামহ ব্রহ্মা যাকে আমরা বলি তাকে করুণা করে করুণা করে ভগবান নিজের ধাম স্বরূপ নাম সমস্ত কিছুর রহস্য খুলে দিয়েছিলেন শুধু তাই নয় তিনি বলেছিলেন জ্ঞানম পরমম গুজ্জং মে যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যম তদঙ্গঞ্চ গৃহানুগোদিতম মায়া পরে বলেছিলেন জওয়ানহম যথা যদ রূপ গুণ কর্মকহ তথৈব তথৈব বিজ্ঞানম অস্তু তে মদনুগ্রহা জওয়ান আমি যেরকম আমার ভাব আমার স্বরূপ কীরকম সমস্ত কিছু জওয়ান যথা যথাভাব যদ রূপ গুণ কর্মকহা আমার রূপ গুণ আমার লীলা সমস্ত কিছু তথৈব বিজ্ঞানম অস্তু তে মদনুগ্রহা তোমার এই সম্বন্ধে সম্যক জ্ঞান হোক আমার অনুগ্রহতে আমি অনুগ্রহ করলাম তোমাকে এই অনুগ্রহ করে ভগবান তাকে এই অপ্রাকৃত জগতের জ্ঞান দান করেছিলেন তবে ব্রহ্মা আমাদের সম্মুখে ব্রহ্মসংগীতা নামক প্রামাণিক যে বিষয়াবলী আমাদের সামনে তিনি রেখেছিলেন শ্রীমন মহাপ্রভু এই ব্রহ্মসংহিতাকে এক নম্বর প্রমাণাবলী বলে স্বীকার করেছেন এই দুটো প্রথম যে চতুশ্লোকী ভাগবত বলতে গিয়ে প্রথমে যে জ্ঞানম পরম গুজ্জং যদ বিজ্ঞান এটা আপরে জবান হম যথাভাবে রূপ কোনো কর্মকাহা এই দুটো প্রারম্ভিক শ্লোক বাদ দিলে পরে থাকে চারটে এ প্রারম্ভিক দুটো শ্লোককে যদি আলাদা ধরা যায় তাহলে চারটে শ্লোক আমাদের থাকে সেই চারটে শ্লোকই হল চতুশ্লোকী ভাগবত এই চতুশ্লোকী ভাগবতের মধ্যে ভগবান তার গুরু রহস্য ঢেলে দিয়েছেন ওর মধ্যে সমস্ত কিছু রয়েছে শুধু তাই নয় বলবার পর ভগবান ব্রহ্মাকে কৃপা করেছিলেন কৃপা করেছি কৃপা করে বলেছিলেন ভবানও কল্প বিকল্পেশু ন বিভর্জতে কহিছি এটা আমার তরফ থেকে একটা অ্যাসিওরেন্স রইল একটা আশীর্বাদ রইল যে তুমি এই সৃষ্টি বিষয়ক যে কর্ম সেই সৃষ্টি বিষয়ক কর্ম করতে গিয়ে কল্প বিকল্প বিভিন্ন সময় কোনোরকমভাবে তুমি মোহগ্রস্ত হবে না এটা ছিল ভগবানের আশীর্বাদ কিন্তু আমরা বদ্ধজীব যে বস্তুটাকে আমরা চোখে দেখি না যেটাকে বুদ্ধি মনের দ্বারা কোনোরকমভাবে বিচার করে অনুভব করতে পারি না সমস্ত ইন্দ্রিয়গণ যেখানে অচল হয়ে যায় যে বস্তুটাকে জানবার জন্য যে সম্বন্ধে উপনিষদ বলছেন যে সর্বতভাবে যে বাক্য আমরা ব্যবহার করব সমস্ত কিছু সেগুলো যত বাক্যই ব্যবহার করি অপ্রাপ্য মনসা সহ ফিরে আসবে আমাদের বাচো যত নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আমাদের বাক্যা বলি অনেক কিছু শিখেছি আমরা বাক বৈখরি আমরা ব্যবহার করে থাকি বাক্যের শব্দের অনেক প্রকরণ আছে অনেক ভাগ আছে সেগুলো সম্বন্ধে আলোচনা অন্য অন্য সময় আমি করে থাকি বাস্তবিক পক্ষে অপ্রাকৃত শব্দ আমাদের জিউ হাতে উদিত হয় না সহসা অপ্রাকৃত শব্দ উদিত হতে চায় না আমাদের জড়বদ্ধ অবস্থায় কৃষ্ণ ভজন একটা বড় হাস্যাস্পদ বিষয় হয় না একমাত্র আশা ভরসা শ্রী গুরু বৈষ্ণব তাদের করুণাতে যদি আমার বুদ্ধি শুদ্ধি হয় চিত্তবৃত্তি অন্তঃকরণ যদি পরিষ্কৃত হয় যেটাকে চেত দর্পণ মার্জনম বলেছেন মহাপ্রভু তাহলে হতে পারে তাও যদি শ্রী গুরু বৈষ্ণব করুণা করে তাদের এই মুখটাকে খোলেন যদি আমাকে বঞ্চনা করার জন্য তারা মৌন ধরে থাকেন তাহলে আমার কিছু করার নেই আমি অনেক অনেক সময় অনেক কথা বলে থাকি পরে আমার চিন্তা হয় এই শব্দগুলো যেহেতু পরিষ্কার করলাম না অনেকের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি কালকে আলোচনা প্রসঙ্গে উত্থাপন করেছিলাম গুরু বৈষ্ণব যদি তাদের শ্রীমুখ শ্রীমুখে যদি বাক্য আমাদের জন্য না ব্যয় করেন তাহলে কোনো লাভ হয় না আমাদের তার মানে এই নয় কোনো বৈষ্ণব যদি মৌন থাকেন তার কোনো মূল্য নাই তা নয় কোনো বৈষ্ণব যদি আমাকে অযোগ্য জেনে পাষণ্ড জেনে মৌনতা অবলম্বন করেন বৈষ্ণবের মূল্য নেই সে কথা আমি বলি নাই আমার বলার বক্তব্য ছিল গুরু বৈষ্ণব যখনই আমাদের করুণা করে নিজের শ্রীমুখে কিছু বলেন তার প্রত্যেকটা শব্দই আমাদের বিশাল উপকারে লেগে যায় বিশাল আমাদের এটাকেই বলে করুণা গুরু বৈষ্ণবের শ্রীমুখরা বিন্দু থেকে যে বিগলিত শব্দ ব্রহ্ম সেটা যদি আমার হৃদয়কে স্পর্শ করে তাহলে নিষ্কপটভাবে যদি আমি শোভন ক্রিয়া করি তাহলে আজ না হলেও কালকে আমার কীর্তন স্বয়ং উদিত হবে শ্রীমান মহাপ্রভু এসব বলেছেন বহুপাদ এগুলো বিশেষভাবে পুনঃপুন বলেছেন যিনি প্রচুর পরিমাণে শোভন ভক্তি যাজন করেছেন তার পক্ষে কীর্তন ভক্তি যাজন করা সম্ভব হবে যিনি কীর্তন ভক্তি প্রথমেই করতে যান শ্রবণ ক্রিয়াকে উপেক্ষা করে তাও বলা আছে অনুকীর্তন যেখানে আমি বাজারে কে কে ভালো কথা বলছে কত মিষ্টি পাবলিককে জনসাধারণকে মোহিত করা যায় সেসব কথা আমি শুনে জনগণের কাছে বলবো সেটাকে বলা হচ্ছে পাষণ্ডতা আমরা পারম্পর্যক্রমে যে সম্পত্তি আমরা পেয়েছি আমরা পারম্পর্যক্রমে যে গুরুবর্গে যে সম্পত্তি পেয়েছি তার বাইরে বাজারের কোনো কথা আমাকে আমার হৃদয় স্পর্শ করতে পারে না অনুকীর্তনের অর্থই হল যে আনুগত্য কীর্তন অনু কীর্তনের অর্থ হচ্ছে আনুগত্য কীর্তন আবার অনুকীর্তনের আরেকটা অর্থ হতে পারে নিরন্তর কীর্তন অর্থাৎ সেখানে কোনো ব্যবধান নেই নিরবচ্ছিন্নভাবে আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে এও কি সম্ভব নাকি হ্যাঁ সম্ভব যেখানে ঋগ্বেদ আমাদের জানিয়েছেন যারা মন্ত্রপ্রাপ্ত হয়েছেন ভাগ্যবান ব্যক্তি তারা জানেন সেখানে বলা আছে তদ্বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তে সুরয় দিবিব চক্ষুরা তথম চক্ষুকে উন্মিলন করে দিব্য সুরিগণ সর্বদাই সেই বিষ্ণুর চরণ কমলকে দর্শন করেন নেতায় চরণ সত্য তার সেবক নৃত্য এসব কথা আমরা শুনেছি নিতাই চরণ অর্থাৎ বিষ্ণুচরণের মধ্যেই সমস্ত গুরু বৈষ্ণবের স্থান আছে দেখবার চোখ থাকলে দেখা যায় অন্ধ হলে দেখা যায় না অন্ধ হলে এইসব দেখা যায় না বাস্তবিকভাবে গুরু বৈষ্ণবের ঠিকানা যদি কেউ জিজ্ঞাসা করে তখন তারা যদি বাস্তব উত্তর দেন বলবেন গুরু বৈষ্ণবের চরণ কমালে আমার স্থান গুরুদেবের চরণকে আপনি দর্শন করবেন তত্ত্বজ্ঞান সমেত সেখানে আমার ঠিকানা পেয়ে যাবেন সেখানে আমি আছি বাস্তবিক যদি বাস্তবিক আনুগত্য আমি করে থাকি তা নাহলে আমার ঠিকানা কিছু অন্য কিছু হয়ে যেতে পারে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল যে ব্রহ্মা ইন্দ্র শঙ্কর আদি সমস্ত দেবতা বৃন্দ সমস্ত লোকপাল বৃন্দ তারাও পর্যন্ত নিরন্তর যাকে একটু ঝাঁকি দর্শন আমাদের বৃন্দা বলে মহারাজ এ থোড়া সা ঝাঁকি দর্শন দিয়ে দেব একটা ঝাঁকি দর্শন একটু খুলে দেবে সঙ্গে সঙ্গে আবার বন্ধ করে দেবে এই ঝাঁকি দর্শনও হয় না যদ্যপি সমাধিষু বিধির পিপাসতি নতব নকাগ্রমরিচিম এ কথা রূপগোস্বামী পা জানিয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্রের নখরাবিন্দের যে ছটা সেই ছটা এক ঝলক যদি দেখবার আমার সুযোগ হয় তাহলে আমি অনন্তকালের ইতিহাসে কৃতকৃতার্থ হয়ে যাব বড়ই অসম্ভব ঋগ্বেদের যে মন্ত্রে যদি বলা হয়ে থাকে এ মন্ত্র আমি বলি নাই এটা ঋগ্বেদের স্বয়ং প্রকট ছিল এটা গুরু বৈষ্ণব আমাদেরকে দেখিয়েছেন সেখানে যদি এটা সত্য হয়ে থাকে বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তে সুরয় দিবিব চক্ষুরা ততম সেটার মানে কি হলো মহারাজ বা মানে, মানে হলো দিব্যসুরীগণ সতত সেই চরণ কমলকে সর্বদাই অবলোকন করছেন নিরবচ্ছিন্নভাবে আনইন্টারাপ্টেড ওয়ে কোনো ছেদ নাই এখন দর্শন করলেন পরে বন্ধ হয়ে গেল দর্শন ওরকম ধরনের বিষয় নয় নিরবচ্ছিন্ন দর্শন যদি যখনই আমরা এই প্রসঙ্গটা বললাম তখন নিরবচ্ছিন্ন দর্শনের সঙ্গে সঙ্গে কোনো সাধুগুরু বৈষ্ণব দিব্য সুরুগণ কখনো মৌন দর্শন করেন না আমাদের নিয়ম আছেন মৌন দর্শন মৌন প্রণাম এগুলো চলে না সবসময় মুখে কিছু বলতে হয় যখন বৈষ্ণবের কাছে আমরা দণ্ডবোধ করি সিমকে বলতে হয় বাঞ্ছা কল্পতর অবশ্য বলতে হয় যদি না বলি তাহলে দণ্ডবোধ বেকার হয়ে গেল কায় মন এবং বাক্য তিনের দ্বারা আমাদের দণ্ডবতের বিধান যদি একটা বাদ হয়ে গেল তাহলে দণ্ডবত হলো না তাও দণ্ডবতের অনেক বিধান আছে বিষ্ণু তত্ত্ব থাকলে বাম দিকে রেখে করতে হয় যদি শক্তি তত্ত্ব থাকে সেটা আলাদা নিয়ম আছে এইসব অনেক গুরু গুরুর সামনে কিভাবে করতে হয় বৈষ্ণবদের অনেক নিয়ম আছে অন্যথা নিষ্ফলমভাবে শাস্ত্র বলছে সবামে প্রণবেদ বিষ্ণু দক্ষিণে গৌরী গৌরী শঙ্কর গুরুর অগ্রে প্রণম মেদ অন্যথা নিষ্ফলম ভাবে গুরুর আগেতে সামনে দণ্ডবোধ করতে হবে মুখোমুখি না করলে বৃথা হয়ে যাবে অনেক নিয়ম আছে বিষ্ণু দত্তকে বাঁ দিকে থেকে গৌরী শঙ্কর থাকলে ডান দিকে উল্টো অনেক বিধিবিধান আছে যে ক প্রসঙ্গটা আমার চলছিল যে কখনো মৌন দণ্ডবাদ চলে না মৌন দর্শন চলে না তাহলে আমি এটা ধরেই নেব সিদ্ধান্তের এই সূক্ষ্ম বিচারে দিবিব চক্ষুরাততম এই দিব্য সূরিগণ দর্শন করছেন তারা দর্শনের সঙ্গে সঙ্গে নিরবচ্ছিন্ন কীর্তনও করছেন এটাই সঠিক সিদ্ধান্ত সূক্ষ্ম সিদ্ধান্ত এতে নিরবচ্ছিন্ন সংকীর্তনের কথা যে আমরা সিদ্ধান্ত বিজ্ঞান ভিত্তিকভাবে পেলাম ঠিক এই কথাটাই শ্রীমন মহাপ্রভু বলেছিলেন প্রত্যেকটাকে যদি আমরা আমরা যদি মেলাতে পারি হৃদয়তে যদি সেরকম গুরুবল থাকে তাহলে সমস্ত মিলে যাবে শাস্ত্রের কথা বৈষ্ণবের কথা সাধুগুরু স্বাস্থ্য বাক্য হৃদয়তে করিয়া ঐক্য হৃদয়তে ঐক্য বিধান করতে হয় হারমোনাইজ করতে হয় সেটা না করতে পারার জন্যই সমস্ত আমাদের ভক্তি সমাজে বিপর্যয় দেখা দিচ্ছে দে ক্যান নট হারমোনাইজ কি বললেন গুরুদেব শাস্তি এটা রয়েছে আবার বৃন্দাবনে ওই নাম করা সাধুটা ওইটা বলেছে কোনো রকম মেলে না সর্বনাশ উপস্থিত হয় যখনই সন্দেহ হলো তখনই পদচ্যুত হয়ে যাবে আর কিছু করার থাকবে না এই কথাটাই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যেটা আমি এতক্ষণ ধরে শব্দের বিভিন্ন রকম বেদান্ত সূত্রের মতো প্রমাণ আহরণ করে প্রত্যেকটা প্রমাণ করার চেষ্টা করলাম প্রত্যেকটা কথাকে ঠিক সেই কথাটাই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু অতি সরলভাবে অতি সরলভাবে তিনি বর্ণনা করেছিলেন তিনি বলেছিলেন সর্বদা সংকীর্তন করো সর্বদাই সংকীর্তন করো কি ভোজনে কি শয়নে কিংবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বদহ বলহ বদনে এই কথাটাই তো মহাপ্রভু বলেছিলেন মহাপ্রভু কি বলেছিলেন এই কথাটাই তো বলেছিলেন কি ভোজনে কি শয়নে কিংবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে এটি মহাপ্রভু বলেছিলেন মহাপ্রভুর এই এই আদেশ যদি আমি পালন করতে পারি আমি অবশ্যই কৃতকৃত কৃতকৃতার্থ হব এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি খুবই দুঃখের সঙ্গে জানাই মাঝে মাঝে অত্যন্ত বেদনা পাই ভেতরে আমাদের গুরুবর্গের কথাগুলো যেহেতু আমরা পারম্পর্যক্রমে নিজের জীবনে গ্রহণ করার কোনো চেষ্টাই করছি না সেই জন্য শ্রীমান মহাপ্রভুর কথা ভাগবতের বিভিন্ন জায়গার কথা আমরা বিকৃতভাবে বোঝবার চেষ্টা করছি এবং পরিবেশন করার চেষ্টা করছি শ্রীমান মহাপ্রভু দক্ষিণ ভারতে কুষ্টি বিপ্রকে যখন আলিঙ্গন করে তার অপূর্ব শরীর করে দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমাকে প্রভু আপনি এরকম সুন্দর শরীর দিলেন কেন আমার তো এখন অভিমান আসবে আমি তো এখন অভিমানে পড়ব মহাপ্রভু তখন বলেছেন তোমাকে বিষয় অভিমান তোমার স্পর্শ করবে না করবে না আর তাকে বলেছিলেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ কিন্তু তারপর একটা কথা ছিল আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ আমার আজ্ঞায় তুমি লঘু হলে আমি তো লঘু হতে আজ্ঞা দিই নাই আমি আগে গুরু হতে বলেছি আমি আজ্ঞা দিলাম আগে গুরু হও গুরুত্ব লাভ করো তারপর এই গুরুত্ব লাভ করার পর আমার আজ্ঞায় গুরু হইয়া এবার সকলকে উপদেশ করো কারণ এখন তোমার গুরুত্ব এসছে তোমার জিউ হাই শব্দ তরঙ্গ নৃত্য করবে তোমার জিউ হাই অপ্রাকৃত শব্দব্রহ্ম নৃত্য করবে এখনই সম্ভব মুক্তকুলই রূপাস্যমানম মুক্তকুলের উপাস্য দেবকে আমি বদ্ধ অবস্থা ভজন করে নেব জেনে নেব এটা হয় না আমি এতগুলো কথা বলতে বাধ্য হলাম যাতে কৃষ্ণলীলা শ্রবণ করতে গিয়ে আমি ফাজিল না হয়ে যাই শিল প্রভুপাদের কথা কালকে আলোচনা করব প্রাতকালীন অধিবেশনে বড় অদ্ভুত কথা কৃষ্ণের কথা এটা আলোচনা করতে গিয়ে আমরা যদি ফাজিল হয়ে যাই নানা রকম উল্টোপাল্টা চিন্তা করি তাহলে সর্বনাশ উপস্থিত হবে তার থেকে না শ্রবণ করাই ভালো প্রাতকালীন অধিবেশনে আমি শ্রীমদ ভাগবতী মহাপুরাণে খুব সাহস করে দশম স্কন্ধ হাত দেওয়ার আমার অধিকার নেই প্রভুপাদের কৃপায় গুরুবর্গের কৃপায় কিঞ্চিত যদি কোনো অর্থ আমার হৃদয়তে পরিস্ফুটিত হয় যার জন্য চেষ্টা এই মহাজনগণের বৈষ্ণবগণের কৃপাতে সকালে আলোচনা হয়েছিল শিলরা পরীক্ষিত মহারাজ অনেক প্রশ্ন করছেন আমি সকালেও বলেছিলাম দশম স্কন্ধ তিনি আলোচনা করেন নাই নবম স্কন্ধ পর্যন্ত করে তিনি শিষ্যকে পরীক্ষার জন্য বন্ধ করে দিয়েছিলেন কথা পরে যখন পরীক্ষিত মহারাজের দুর্বার আগ্রহ দুর্নিবার এমন অবস্থা তার ভগবানের কথা না শুনে তিনি পাচ্ছেন না অতৃপ্ত যেটা সুতদেব গোস্বামীর সম্মুখে সনকাদ ঋষি বলেছিলেন বয়ম ন বৃত্তি প্রাম উত্তম শ্লোক বিক্রমী যদ সিন্নতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে এই কথা শুনতে শুনতে কেন জানি না মনে হচ্ছে আরও তৃষ্ণা বেড়ে যাচ্ছে যেমন শ্রীমন মহাপ্রভু অপূর্বভাবে লীলা করে বলেছিলেন নীলাচল ক্ষেত্রে লীলার ক্ষেত্রে কখনো কখনো স্বরূপ কিছু বললেন মা প্রভু শুনতে পেলেন না ভালো করে লীলা করছেন বলো বলো স্বরূপ বলো বলো বলে কান পাচ্ছেন এবার বলছেন আরও বলো আরও বলো স্বরূপ আরও বলো কর্ণ আমার তৃষ্ণায় মরে গেল যে কথাটাই আমরা শুনেছিলাম কর্ণা বলছেন কর্ণা কর্ণায়ুত এ সময় বারাহা যেটা কে বলেছিলেন কে বলেছিলেন কে বলেছিলেন কোন রাজা বলে গেল সব সেই রাজার প্রসঙ্গে আমি বললাম সেদিনকে আলোচনা প্রসঙ্গে কারনা ইউত এ সমে বারাহা যিনি ঘরটা দেখো আমি বললাম আমি আলোচনা প্রসঙ্গে সেই রাজার কথা বলা হয়েছিল মুচুকুন্দ বোধ বলছেন আমাকে বরদান করুন ভগবান যাতে আমার কোটি কোটি কান হয় যাতে আমি শুনতে পারি এসব কথা এইসব কথা প্রার্থনা করেছিলেন আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম পিথু মহারাজ পিথু মহারাজ পিথু মহারাজ বলেছিলেন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে কোটি কোটি কান আমাদের আমাকে দিন আমি আপনার ভক্তের মুখারাবিন্দু থেকে এইসব কথা আমি শ্রবণ করব এই প্রার্থনা করেছিলেন এখানে সুখদেব গোস্বামী শিষ্যকে পরীক্ষার জন্য দশম স্কন্ধ প্রথমে আলোচনা করেননি নবম স্কন্ধ পর্যন্ত পরে পরীক্ষা করার পর তিনি বলেছিলেন সকালে আলোচনা করেছিলাম রাজা বলছেন কথিত বংশ বিস্তার ভবতা সমসূর্য রাজ্যাঞ্চ উভয় বংশানাম চরিতম পরমাদ্ভুতম যদশ্চ সরম যদশ্চ ধর্মশীলস্য নিতরম নিতরাম মনুষ্যতম তত্রাংশেন অবতীর্ণস্য বিষ্ণুর বীর্যানি সংসন অবতীর্য যদর বংশে ভগবান ভূত ভাবনা কৃতবান জানি বিশ্বাত্মা তানি নো বদ বিস্তরাত ইত্যাদি কথার ব্যাখ্যা হয়ে গেছে আমরা পরে আলোচনা করছিলাম নিবৃত্ততরসৈরুপগীয়মানাত ভবৌ সদাক্ষত্রমনোভিরামাত কৌত্তম শ্লোকগুণানুবাদাত বিরাজ্যে তো বিনা পশুঘ্নাত নিবৃত্ত তর্ষই উপগীয়মানাত নিবৃত্ত তর্ষ তর্ষ মানে চুতৃষ্ণা যার এই জগতের চাটনি খাওয়া শেষ হয়ে গেছে যিনি এই জড়জগতের থেকে আর কোনো কিছু রূপ রস শব্দস্পর্শ চাটনি আহরণ আহরণ করতে আর চাইছেন না নিবৃত্তি লাভ করেছেন তৃষ্ণা চলে গেছে ইত্যাদি কথা ভক্তিবিনোদ ঠাকুর সুন্দরভাবে বর্ণনা করেছেন ভজন রহস্যতে বিভিন্ন রকম অনর্থের কথা বলেছেন সেসব কথা এখানে আলোচনা করার সময় হচ্ছে না নিবৃত্ত অন্য অন্য সময় আলোচনা অন্য অন্য কথা এখানে হয়েছিল সেই সব কথাতে তোলা রয়েছে প্রাতকালীন অধিবেশনে ভজন রহস্য বিষয়ক অনেক গভীর আলোচনা হয়েছিল সেগুলো তোলা রয়েছে কাউর ইচ্ছা থাকলে শিলিগুড়িতেই হয়েছিল কার্তিক মাসে বোধ সেখানে প্রাতকালীন অধিবেশনে সব আলোচনা হয়েছিল তো নিবৃত্ত তর্ষই যারা নিবৃত্তি আশা করছেন আর তারা কি করবেন ভবৌষধ ভবৌষধ ভবরোগে ঔষধ স্বরূপ ভগবানের উত্তম শ্লোক ভগবানের যে গুণাবলী গুণানুবাদ এই সমস্ত কথাই তিনি সেবা করবেন আর কোনো এমন ব্যক্তি আছেন কি যে পশুঘাতী ব্যাগ ছাড়া কেই বা এটা ত্যাগ করতে পারে অর্থাৎ যিনি ভগবত কথায় অনুরক্ত হচ্ছেন না তাকে পশুঘাতী ব্যাদ বলা হয়েছে বিনা পশুঘনাথ এইভাবে পশুঘাতী ব্যাধের সঙ্গে তুলনা করা হয়েছে ছিল পরীক্ষিত মহারাজজি কাতরভাবে গুরুদেবের সামনে এমন সুন্দরভাবে নিজের ভাবের উদ্গীরণ করছেন যাতে গুরুদেবের স্পষ্ট অনুভব হচ্ছে যে নবম স্কন্ধ পর্যন্ত আমি যা আলোচনা করেছি আমার এই আদরের প্রিয় শিষ্য অবশ্যই হৃদয় থেকে অনুভব করে হৃদয়ঙ্গম করতে পেরেছে যদি তা না করতো তাহলে এরকম ধরনের ভাষা এরকম ধরনের ভাব বৈচিত্র্য তার শ্রী মুখারাবিন্দ থেকে বেরোতে পারত না এখন অনেক দেরি হয়ে গেছে আমাদের দশম স্কন্ধ শুরু হয়ে গেছে ছিল পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী প্রারম্ভেই প্রশংসা করেছিলেন যখন আমরা দ্বিতীয় স্কন্ধের গভীর আলোচনা করেছিলাম সৃষ্টির অনেক রহস্য আদি সেখানে আমরা দেখেছিলাম কি আশ্চর্য পরমহংস গুরুগণের মধ্যে শ্রেষ্ঠ যিনি তিনি তার শিষ্যকে প্রশংসা করছেন তাহলে সেই শিষ্যের অবস্থাটা কি সেটা একবার চিন্তা করলে আমাদের মাথাটা ঘুরে যায় পরমাংশ শ্রেষ্ঠ শ্রী সুখদেব গোস্বামী নিজ শিষ্যকে প্রশংসা করে বলছেন বরিয়ানে সতে প্রশ্নকৃত লোকহিত নিপাহা আত্মবিদ সন্মত পুংসাম শতব্বাদী সুজপারাহ আহা তুমি প্রশ্নের মতো প্রশ্ন করেছিল রাজন এরকমই প্রশ্ন হওয়া দরকার জগতের কোনো লোকের থেকে এরকম ধরনের প্রশ্ন আমরা শুনতে পারলে বড় আনন্দ হয় কারণ এই প্রশ্নটা কোনো একটা ব্যক্তি বিশেষের প্রশ্ন ছিল না এই প্রশ্নটা ছিল একটা ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন আন্তর্জাতিক প্রশ্ন আমরা এইটি অবাক হয়ে যাচ্ছি কোটি কোটি জনসংখ্যা পোকার মতো এই জগতে পোকা যেমন থাকে সেরকম পোকার মতো কোটি কোটি জনসংখ্যা তাদের পক্ষ থেকে কেন এই প্রশ্নটা আসছে না কোন প্রশ্ন অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষ সেহ কার্যম মৃয়মানস সর্বতা হ্যাঁ এসব আলোচনা হয়ে গেছে সমগ্র মানব জাতির পক্ষ থেকে আমরা সবসময় আশা করছি কেন বলে আমাদের ব্যাসমুনি হচ্ছে আমাদের আদিগুরু তিনিও সবাইকে এরম আহ্বান করে যাচ্ছেন আপনারা সবাই আসুন আপনারা সকলে আসুন সেই জন্য জন্মাদস্য যত অন্মেয়াদিত রাস্বার্থ সভিজ্ঞ সারাট তেনে ব্রহ্ম এদা ইয় আদি কবয় মুহ্যন্ত তেয় বারি মেদাম যথা বিনিমহ তিসর্গহম মিশা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি সত্যম সেই পরম সত্য বস্তুকে আসুন আপনার সবাই আসুন সত্যম পরম ধীমহি বহু বচন ব্যবহার করা আছে যদি এক বচন থাকত সত্যম পরম ধ্যায়েম ধ্যান করব আমি একা কিন্তু এখানে এক বছর নেই এখানে বহু বচন আছে সবাইকে আহ্বান করছেন ব্যাসমুনি আপনারা সব আসুন কেন আপনারা এরকম আত্মহত্যা করছেন আপনারা যেভাবে জীবনযাপন করছেন এটাকে আমরা স্বাস্থ্য প্রমাণে বলে দেবো দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে এটাকে বলে সুইসাইড আত্মহত্যা বলা হয় শাস্ত্র বলেছেন আলোচনা প্রসঙ্গে দেখলাম এই যে জন অরণ্য কোটি কোটি জনসাধারণ রয়েছে কোটি কোটি জনসাধারণ রয়েছে কোটি কোটি জনসাধারণ কত শো কোটি আমি এখন জানি না কাগজ পড়ি না আমি কিছু পড়ি না বোকা লোক আমি সেই এত কোটি জনসংখ্যার মধ্যে তোমরা যারা আজকে এই অপ্রাকৃত হরিকথা শোনবার সুযোগ পেলে নিরবচ্ছিন্নভাবে যদি তারা এই জন অরণ্যের মধ্যে আবার হারিয়ে যায় সেটা আমি সহ্য করতে পারবো না সেই জন্য সদ্গুরু সবসময় শিষ্যকে এমনভাবে কৃপা করার চেষ্টা করেন বহু দুর্ভাগ্য আমরা দুর্ভাগা বহু দুর্ভাগা আমরা যার জন্য এত কৃপা করার পরেও কোনো কথা আমরা অনুভব করতে পারি না বড় বিচিত্র গুরু বৈষ্ণবের মনোভাব এটা সাধারণ বিচার দিয়ে বুদ্ধি দিয়ে বোঝা যায় না পরীক্ষিত মহারাজের ওপর শ্রী সুখদেব গোস্বামী অত্যন্ত প্রসন্ন ছিল সুখদেব গোস্বামী অত্যন্ত প্রসন্ন সুখদেব গোস্বামী অত্যন্ত প্রসন্ন আর প্রসন্ন বলেই তিনি আজকে এত বড় গোপন কথা যেটা কাউকে দান করা হয় না সেই গোপন ভগবানের গুজ্জাতে গুজ্জ এইসব কথা তিনি আজকে তাকে বলতে বসেছেন শাস্ত্রের কথা কখনো মিথ্যে হয় না শাস্ত্রতে উল্লেখ আছে শাস্ত্রে উল্লেখ আছে স্নিগ্ধস্ব শিষ্যস্ব গুরব গুজ্জমপিউত শাস্ত্রে উল্লেখ আছে স্নিগ্ধস্ব শিষ্যস্য গুরব পিউত যদি আদরের শিষ্য হয় আদর মানে তার মানে আপনি কি বলতে চান তার মানে কি তার মধ্যে কিন্তু পার্সিয়ালিটি আছে পক্ষপাতিত্ব আছে বলে কখনোই নয় সদ্গুরু বৈষ্ণবের হৃদয়ে ভগবানের হৃদয়ে কোনোদিন পক্ষপাতিত্ব নাই কিন্তু তথাপি আমরা দেখি সদ্গুরুর সম্মুখে অনেক সময় শয় শয়ে শিষ্য আসেন তাদের মধ্যে কদাচিৎ কেউ বহু বহু ভাগ্যবনে গুরুদেবের হৃদয়ের সঙ্গে ঐক্য তানে অবস্থিত হতে পারেন পরম পূজবা শ্রী শিল শ্রীধর গোস্বী মহারাজ পরমাংস শ্রেষ্ঠ তিনি বহুপাদের হৃদয়ের কথাগুলো খুলে খুলে বলতেন জগৎবাসের কাছে আজ কেন সমাজে এত সমস্যা তার কারণ আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের একটা একটা করে আলাদা আলাদা কেন্দ্রবিন্দু সেন্টার পয়েন্ট হয়ে গেছে এ বিশ্বের একটা কেন্দ্রবিন্দু আছে তার নাম হলো কৃষ্ণ অনন্ত বিশ্বের সেই কেন্দ্রবিন্দুর সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলার যে প্রচেষ্টা সেটি কি বলে ভজন প্রচেষ্টা আর সেটা মিলে গেলে হয়েই গেল কৃষ্ণকে যেহেতু আমরা দেখতে পাই না জানতে পাই না পরমাংশ গুরুদেবের সঙ্গে যদি হৃদয় মেলাতে পারি তাহলেই কার্যসিদ্ধ হয়ে গেল কেন গুরুদেব কৃষ্ণের সঙ্গে মেলানো রয়েছে অঙ্ক if if A is equal to B if B is equal to C if C is equal to D then A must be equal to D সামান্য অঙ্ক বেশি করেনি সাধারণ লোক যারা তারাও এটা বুঝবে যারা ম্যাথমেটিক্স করে নাই যদি এ সমান সমান বি হয় যদি বি সমান সমান সি হয় যদি সি সমান সমান ডি হয় অটোমেটিক্যালি তাহলে এ সমান সমান ডি এরকমভাবে গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে হৃদয়কে মিলিয়ে অনন্ত আনন্দের সাগরেতে তারা ভাবছে ভাসছে যেটা গজেন্দ্র মুখ্যনে পেয়েছিলাম গায়ন্ত আনন্দ সমুন্দর মগ্না আনন্দ সমুদ্রের সাগরে তারা মগ্ন হয়ে পড়ে রয়েছে তোমরা যে ছোটোখাতো কষ্ট লাভ লোসকান নিয়ে তোমরা পড়ে রয়েছ ওটা তাদের মাথায় আসতে পারে না কী নিয়ে পড়ে রয়েছে এরা যদি কেউ কিছু কেড়ে নিতে চায় তাদের কাছে কৃষ্ণ সেবার কোনো উপকরণ আছে জোর করে কেড়ে নিতে চাইছে নিয়ে নিতে চাইছে ছলচাতুরি করে গুরু বৈষ্ণব অনেক কষ্ট করে তাকে বারণ করেন এটা ভগবানের সেবার যদি না শোনে তার না যাও বোঝো তাদের কোনো বিষয় সম্পত্তি ধন দৌলত তাদের হৃদয়কে স্পর্শ করতে পারে না কামেরিকন যদি করত তাহলে অপ্রাকৃত জগতের এই সব অমৃতময় কথার অনুভব তাদের হৃদয়ে স্বত প্রকটিত হতো না পিতা মহামে সমরে আমার বলছেন পিতা পিতা মহামে সমরে অমরঞ্জয়ের দেবব্রতাদ্যাতি অতিরথৈর স্তিমিঙ্গুলই দূরত্বয় কৌরব সৈন্য সাগরম কৃত্যাত রণবৎসপদম স্ম যৎপ্লবাহা দ্রৌণী অস্ত বিপুষ্টমিদম মদঙ্গ সন্তান বীজম কুরু পাণ্ডবানম যুগো গত আতচক্র মাতুশ্চ মে য শরণম গতায়া আমার পিতৃ পিতামহগণ যারা ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ যারা অনুভব করতে পারবেন তাদের লোম খুব খাড়া হয়ে যাবে লোম খুব খাড়া হয়ে যাবে এরকম যুদ্ধ কোনো পুরাণে বা কোনো জায়গায় এরকম যুদ্ধের কথা বলা লোম লোম খাড়া হয়ে যাবে ভয়েতে এরকম যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সেখানে দেবব্রত অর্থাৎ পিতামহ ভীষ্ম কর্ণ জয়দ্রথ এসব বিশাল বিশাল সব রথ অতিরথ এরা সব ছিল মহারথ এরা সব ছিলেন সেখানে এক একজন সারা পৃথিবীকে উল্টোপাল্টা করে দিতে পারে এরকম তাদের বীরত্ব সেখানে আমার পিতা আমার যে যে বংশধর যারা আছেন পূর্বজ সে আমার ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির বলছেন আমার এই পিতামহগণ কি করে রক্ষা পেলেন বড় আশ্চর্য পিতামহা মেয়ে অমরে সমরঞ্জয়ের দেবব্রতাদা দেবব্রতাদা দেবব্রতাদি অতিরথ ইস্তিমিঙ্গুলোই যেমন সমুদ্রের মাঝখানে বিপদে পড়লে পরে তিমিঙ্গিল তিমিকেও গিলে নেয় তিমি মাছকে গিলে নেয় এরকম ধরনের তিমি মাছ যেটা কত বড় সেটা যদি কেউ দেখে ভয় পেয়ে আঁতকে উঠবে সেই তিমি মাছকেও টুক করে ট্যাবলেটের মতো গিলে নেয় তাহলে সে তিমিঙ্গিল আবার তিমিঙ্গিলকেও গিলে নেয় গিল গিল এরকম বস্তু সব সমুদ্রের মধ্যে আছে কোথায় আছে এইসব মানুষগুলো কিলবিল করছে পোকার মতো কিছুই খবর রাখে না তারা জানে না অন্তত যদি প্রকৃতির এই বৈচিত্র্যটাও যদি মাথায় আসতো তাহলেও মানুষ অন্তত সংযত হতো হিমালয়ের এই বিশালতা তার সম্মুখে দাঁড়িয়ে নিজের ক্ষুদ্রতা অনুভব বিশাল সাগরের সামনে গিয়ে নিজের যে অবাঞ্ছিত কামনা বাছনার যে তরঙ্গ আর এই তরঙ্গের সঙ্গে মিলিয়ে নিজের লজ্জিত হতে হয় কিন্তু তা তো হচ্ছে না তার কারণ কি মহারাজ বলে তাদের চেতনা তাদের চেতনার ডিগ্রি আস্তে আস্তে কমছে বাড়ছে না দিন যাচ্ছে জনসাধারণের ডিগ্রি অফ কনসিয়াসনেস দিনে দিনে কমে যাচ্ছে আর সাধুগুরু বৈষ্ণব খালি চিৎকার করছেন যেন এই এই চেতনাকে যেন বাড়ানো যায় তাতে যদি অন্য সবাই তার বিরুদ্ধে লড়াই করে বলে আপনি মিথ্যে কথা বলছেন বলে ঠিক আছে আমি একমাত্র গুরুচরণের ছত্রছায় দাঁড়িয়ে ওই একই সত্য কথা বলবো তোমাদের ভয়তে আমি আমি কথা বদলাবো না কারণ আমার যেহেতু তোমাদের কাছ থেকে কোনো আশা আকাঙ্ক্ষা নাই সেহেতু আমি ভয়েতে কথা বদলে দেবো পা পারবো না গুরু বৈষ্ণব চেতনার উন্মেষের জন্য চেষ্টা করছেন আর বাকি জগৎ বা যারা সাধুর বেশে রয়েছেন তারাও চেষ্টা করছেন কিভাবে চেতনাকে কমিয়ে আমি অন্যদিকে পরিচালনা করব জনসমাজকে এটাকে বলা হয় বিদ্রোহ গুরু বৈষ্ণবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন আমি খুবই চিন্তিত তাদের মঙ্গল কি করে হবে গুরু বৈষ্ণব আমার মতো বদ্ধজীব তিনি অন্যায় করে ফেললেন তিনি এটা ঠিক করলেন না কি করে এটা হতে পারে আমার বিচার যিনি কোনোদিনই কোনো ভুল করতে পারেন না যাকে আমি বৈষ্ণব বললাম তিনি আমার ভুল করতে পারেন এটা তো বহুপাত বলছেন এটা সোনার পাথর বাটি সোনার আবার পাথর বাটি এটা কি করে হয় যাকে আমি বৈষ্ণব বলে দিলাম তার কোনো দোষ থাকতেন নির্গুণ তিনি নির্দোষ বাদান্ন সূচি অমানি মানত অনেক সব গুণ আছে ভগবানের যত গুণাবলী সব ভক্তের মধ্যে সঞ্চারিত হয় কিন্তু তাই বলে ভক্ত রাসক্রীড়া করতে যাবে না এই জন্য আমাদের টিকাকাররা বুঝিয়ে দিয়েছেন বোকা লোকগুলো উল্টোপাল্টা মানে করবে কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে তার মানে বোধ কৃষ্ণ যেমন রাস করেছিল আমার গুরুদেব রাস করবেন আমার গুরুদেবের চরণে তুলসী দেয়া যাবে এগুলোকে বলা হয় ছাগলের বুদ্ধি তারা অনুভব করছে না এই কথার মানে কি টিকাকাররা ওই জন্য ভালো করে আমাদের মতো পাগলকে বোঝাবার বৈন্য বললেন কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে কথা ঠিক কিন্তু কৃষ্ণ ভক্তের মধ্যে ভক্তের ভক্তত্ব বজায় রেখে যে গুণগুলো আসা দরকার সেই গুণগুলো আসবে তা বলে সে সৃষ্টি করতে আরম্ভ করে দিল এরকম ধরনের ক্রিয়া করবে না ভক্তের ভক্তত্বকে বজায় রেখে যে গুণাবলীগুলো কৃষ্ণের থেকে সমস্ত গুণাবলী ভক্তের মধ্যে আসা দরকার সেইগুলো আসবে এসব কথা প্রচুর পরিমাণে আমাদের আলোচনা করার দরকার পড়েছে আমি এইসব মহা এইসব বৈষ্ণবগণের চরণেই প্রার্থনা করি আমার গুরু ভাইয়েরা এরাও খুব প্রচার করছেন চিৎকার করে এইসব সত্যকলাগুলো আলোচনা করার চেষ্টা করছেন যদি এই সত্য কথা কারোর কানে যায় তো খুবই মঙ্গল তাহলে অল্প কথার ওপর এই দাঁড়ালো যেখানে আমার মহগণের এত বড় বিপদ ছিল সেখানে কি করে তিনি রক্ষা পেলেন তারা তাদের একটা কোনো কিছু ক্ষতি হলো না অতএব তীরের পর তীর সমস্ত কিছু চলছে অস্ত্রের পর অস্ত্র চলছে কুরুক্ষেত্রের যুদ্ধে অথচ আমাদের পিতৃপিতামহর কোনো কিছু হচ্ছে না কি ব্যাপার শেষে প্রশংসা করে বলছেন এই ভগবান যে দ্রোণাচার্যের যে ছেলে দ্রৌণী অস্ত্র বিপ্লুষ্ট মিদম মদঙ্গম আমার অঙ্গটা প্রায় শেষ হওয়ার উপক্রম হয়েছিল পাণ্ডব বংশের শেষ সন্ধ্যা কুরু পাণ্ডব আনাম হ্যাঁ ঠিকই কথা কেন কুরু বংশের কেউ ছিল না কুরু বংশের তো কেউ সে দুঃশালাকে দিয়ে আর কি হবে দুঃশালা ছিল তার বোন বাকি তো সবাই চলে গেছে তাহলে ঠিকই বলেছেন কুরু এবং পাণ্ডব বংশ বাস্তবিক পক্ষে একটাই বংশ কিন্তু কিন্তু ঝগড়া করে পরবর্তীকালে দুটো নাম হয়ে গেছে বাস্তবপক্ষে যাদেরকে পাণ্ডব বলা হয়েছে তারা কুরুবংশে তারাও তুথেই এটা তো পরবর্তীকালে একটা ডিভিশন ডিমার্কেশন একটা স্থাপন করার জন্য ভাগটা যেন তোমরা বুঝতে পারো এই জন্য বলা হয়েছে বংশ একটাই